السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিখের আরেকটি মশালা নিয়ে এবার যে যে মশালার আলোচনা চলবে সেটা হচ্ছে কাফেরদের কোনো প্লেট বা গ্লাসে খাদ্য পানীয় গ্রহণ করা যাবে কিনা কাফেরদের খাদ্য পান গ্রহণের যে পাত্রগুলো রয়েছে সেগুলোর মৌলিক বিধান হচ্ছে হালাল হওয়া তবে যদি সেটা নাপাক হওয়া প্রমাণিত হয় তাহলে সেটা দোহার পরেই ব্যবহার করা যাবে কারণ হজরত আবু আলবা আল হুসানি রদি একটি হাদিসের মধ্যে এসেছে তিনি বললেন হ্যাঁ যে হে আল্লাহ রসুল আমরা তো অনেক সময় আহলি কিতাবের এলাকায় অবস্থান করে থাকি হ্যাঁ সুতরাং আমরা কি তাদের হ্যাঁ, প্লেটে বা আপনার গ্লাসে পানি পান করতে পারবো কিনা বা খেতে পারবো কিনা তখন রসুল বলেছেন যে তোমরা হ্যাঁ সেগুলোতে খেতে যাবে না তবে যদি সেগুলো ছাড়া আর কোনো কিছু না পাওয়া যায় তাহলে সেগুলোকে ধুয়ে তারপরে সেখানে হ্যাঁ, খাদ্য গ্রহণ করতে যাবে আর যদি তার অপবিত্রতার ব্যাপারটা নিশ্চিত না হওয়া যায় মানে যেই ফ্যামিলি কাফের সেই ফ্যামিলি যদি কোনো নাপাকের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ না মিলে হ্যাঁ, যদি এমন হয় তাহলে সেই প্লেট ব্যবহার করা যাবে সেই বর্তন ব্যবহার করা যাবে কারণ রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম এবং তার সাবিরা একদা উজুর পানি গ্রহণ করেছিলেন এক মুশিক মহিলার পান পাত্র থেকে মুসলিম মহিলার এক মশক থেকে হ্যাঁ, তিনি পানি নিয়েছেন সাবেক রাম সহ সবাই এবং সেখান থেকে পানি নিয়ে উজু করেছেন হুম তাহলে যদি সেটা নাপাক থাকতো তাহলে সেখানে পানি কিভাবে পাক থাকে সুতরাং নাপাক প্রমাণিত না হলে তাহলে সেটা পাক হিসেবে ধরে নিতে হবে হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহ রসানু আমাদের জন্য আহলি কিতাবের খাদ্যকে খাওয়া জায়জ করে দিয়েছেন আর এটা সাধারণ কথা যে কেউ খাদ্য দিতে গেলে প্লেট ব্যবহার অবশ্যই করবে সুতরাং হিসেবে বোঝা যায় না পাক নিশ্চিত না হলে সেটাতে কোনো সমস্যা নেই যেমন আরেকটি ঘটনা এক ইহুদি ছেলে রসুল আকরমকে ডেকেছিলেন দাওয়াত দিয়েছিলেন যে জবের রুটি খাবে এবং পাশাপাশি সে আপনার চর্বির তেল আপনার যেটা টেস্ট পরিবর্তন হয়ে গেছে আবার গ্রান পরিবর্তন হয়ে গেছে এরকম কি চর্বির তেল এবং জবের রুটি দিয়ে দাওয়াত করেছিলেন রসুল ইসলাম সেখান থেকে খেয়েছিলেন তাহলে এর থেকে বোঝা যায় যে প্লেটে পাক দূষিত না হইলে তাতে কোনো সমস্যা নেই তা ব্যবহারযোগ্য হবে অসুবিধা নেই আল্লাহ আমাকে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করুন ওসল্লাহ আলী মোহাম্মদ ওয়ালা আলহি আজমাইন